بسم الله الرحمن الرحيم গ্লোবাল জিহাদের কাজকে সামনে অগ্রসর করতে চলে এলো লোন ওলফ আবেবিল মিডিয়া পরিবেশিত লোন ওলফের ধারাবাহিক সিরিজের চতুর্থ পর্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকের পর্বে ইনশাআল্লাহ টার্গেট সিলেকশন আমাদের টার্গেট টার্গেট প্রোফাইলিং এবং র্যাকিং নিয়ে কথা হবে টার্গেট সিলেকশন এবার আমরা দেখব কাদেরকে আমরা টার্গেট করব টার্গেট সিলেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শুধুমাত্র এই বিষয়ের উপরে প্রসিদ্ধ সায়কগণ বিস্তর আলোকপাত করেছেন একথা স্পষ্ট হয়ে যাওয়া দরকার যে একজন লোন অল মুজাহিদকে অবশ্যই শরিয়াহ অনুমোদিত টার্গেটে আক্রমণ করতে হবে কিন্তু এটিও আমাদের বাস্তবতা যে প্রত্যেকটি টার্গেটের ব্যাপারে গভীর শরীর জ্ঞান আমাদের না থাকাই স্বাভাবিক একই সাথে কোনো একটি অপারেশনের গুরুত্ব এবং সেটির প্রভাব সেটির উপকারিতা সম্পর্কে মুজাহিদ শায়েক অথবা কমান্ডার পরিকল্পনাই সবচেয়ে বেশি ধারণা রাখবেন তাই আমাদের অবশ্যই মুজাহিদ শায়েক অথবা কমান্ডারদের দেখিয়ে দেওয়া গাইডলাইন অনুযায়ী অপারেশন পরিচালনা করতে হবে এমন কিছু অপারেশন আছে যা অপারেশন হিসেবে খুবই উন্নত কিন্তু যথাযথ গাইডলাইন অনুসরণ না করার কারণে তা জিহাদের জন্য উপকারী অপারেশন হিসেবে পরিচিত হতে পারেনি আপনাকে মনে রাখতে হবে আপনার অপারেশনটি একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে তা যদি সাধারণ মানুষের সামনে পরিষ্কার না হয় তবে অপারেশন যত নিখুঁতই হোক না কেন এবং তা শত্রুপক্ষের যত ক্ষয়ক্ষতি করুক না কেন অপারেশনের গুণগত মানের দিক থেকে তা উত্তীর্ণ না টার্গেট সিলেকশনের ক্ষেত্রে আরও একটি প্রভাবক হচ্ছে প্রতিশোধের নীতি এর অর্থ হচ্ছে দুনিয়ার যে সমস্ত প্রান্তে যে কোনোভাবেই মুসলিম উম্মাহ এর উপর নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ চলছে তা আমাদের নজরের বাইরে নেই বরং প্রতিটি জুলুমকে স্মরণ করে রাখা হচ্ছে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত আমরা বিশ্বাস করি রক্তের বদলা রক্তম এবং মুসলিম উম্মাহ এর উপরে নির্যাতনকারীদের ব্যাপারে আমরা উদাসীন নই আমাদের টার্গেট সমূহ এখানে মনে রাখতে হবে যে এটি গ্লোবাল জেহাদের সামরিক কৌশল অনুযায়ী ক America Israel Britain France NATO জোটভুক্ত তুরস্ক বাদে যে কোনো দেশের যে কোনো অমুসলিম হার্বি কাফের বিশেষ করে উঁচু পদের কেউ এসব দেশের যেসব ব্যবসায়ী কোম্পানি কাজ করে তাদের যে কোনো কর্মকর্তা যেমন শেভরন ইউনিলিভার নেসলে ইত্যাদি আপাতত কাফের মহিলাদেরকে টার্গেট না করায় উত্তম যেহেতু এদেশের অনেকের কাছেই এর সরই দিক এখনো পরিষ্কার না আমেরিকান কালচার সেন্টার এবং তাদের স্টাফ ইউএস পরিচালিত বিভিন্ন স্কুল অথবা কলেজ তবে ছাত্রদের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না বাঙালি কোনো টিচার অথবা ছাত্র এরকম কারো ক্ষতি করা যাবে না এবং তাদের স্টাফ ইউএস ন্যাশনালিটি নাগরিক টার্গেট হতে পারেন Australian international school AIS Purbachal highway এখানে অস্ট্রেলিয়ার নাগরিক পদস্থ কর্মকর্তা টার্গেট হতে পারে সাম্প্রতিককালে নিউজিল্যান্ড এর হত্যাকারী অস্ট্রেলিয়ার নাগরিক শুধু তাই নয় অস্ট্রেলিয়ান অনেক সিনেটর সহ অস্ট্রেলিয়ান রাজনীতি ইসলাম এবং মুসলিম বিদ্বেষের জন্য সুপরিচিত নেটো জোটের বাইরে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি সংখ্যক ন্যাটো অপারেশনের সৈন্য প্রেরণ করে এছাড়া গুলশান বনানীতে বিভিন্ন অভিজাত হোটেল এবং রেস্টুরেন্টে সাদা হার্বিদের যাতায়াত লক্ষ্য করা যায় খ ভারতের যে কোনো দালাল পদস্থ কর্মকর্তা সামরিক বা বেসামরিক বিএসএফ বা সাধারণ নাগরিক তবে ভারতের নাগরিক যদি মুসলিম হয় তবে তাকে টার্গেট করা যাবে না ভারত এদেশের সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে এবং এদেশের মুসলমানদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ব্রাহ্মণ্যবাদী মতাদর্শ অনুযায়ী সারা উপমহাদেশ জুড়ে অখণ্ড ভারত নামে রাজত্ব কায়েমের পায়তারা তারা করে যাচ্ছে বস্তুত এই উপমহাদেশে তারাই কুফর ও শিরকি শক্তির মূল কেন্দ্র শুধু এজন্যই নয় বরং ভারত তাদের দেশের মুসলিম নাগরিক এবং কাশ্মীর মুসলিমদের উপর যে নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জন্যও ভারতকে শাস্তি পেতে হবে এদেশে কাজ করে এমন সকল ভারতীয় সরকারি কর্মকর্তা কর্মচারী মাল্টিন্যাশনাল কোম্পানির যে কোনো উঁচু পদের মালাওন আমাদের টার্গেট তবে আপাতত আমরা তাদের পরিবারকে আক্রমণ করব না যেমন স্ত্রী সন্তান এদেশের মুসলিম এবং তাদের ইমান আকিদাকে কিনে নেওয়ার চক্রান্ত হিসাবে হিন্দুত্ববাদী ভারত তাদের দেশের বিশ্বাস সহজ করে দিয়েছে এখন খুব সহজে ইন্ডিয়ান ভিসা পাওয়া যায় তাদের চক্রান্ত তাদের রাতের দিকেই ফিরিয়ে দিয়ে ইন্ডিয়ান ভিসা নিয়ে গাজওয়া হিন্দের ভূমিতে লোন অ্যাটাক করা যায় লোন অ্যাটাকের জন্য ভারত খুবই আদর্শ একটি জায়গা ভারতে লোন অ্যাটাকের জন্য টার্গেট হতে পারে যেমন এক যে কোনো হারবি নাগরিক যেমন আমেরিকান ইসরায়েলি অস্ট্রেলিয়ান ব্রিটিশ ইত্যাদি অর্থাৎ মুসলিমের বিরুদ্ধে যুদ্ধরত বিশেষ করে ন্যাটো জোটভুক্ত যে কোনো দেশের নাগরিক টার্গেট বিভিন্ন tourist spot bar hotel night club restaurant shopping mall এসব জায়গায় প্রচুর হার্বি কাফের উপস্থিতি লক্ষ্য করা যায় দুই ভারতের সিকিউরিটি ফোর্সের যে কোনো সদস্য যেমন পুলিশ সিআরপিএফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এর যে কোনো সদস্য তিন ভারতীয় আর্মির যে কোনো সদস্য বিশেষ করে কাশ্মীরে মুসলিমদের উপরে দমন নিপীড়ন এবং হত্যাযোগ্য চালানোর রাষ্ট্রীয় রাইফেলস এর সদস্য চার ভারতের উগ্র হিন্দু নেতা যারা মুসলিম নিধনে নেতৃত্ব দেয় যেমন আর হিন্দু যুবা বাহিনী দুর্গা বাহিনী মহিলা এমন যে কেউ টার্গেট হতে পারে এজন্য সুনির্দিষ্ট কেউ হতে হবে এমন না বরং এদের যে কেউই শরীয়ভাবে হত্যার উপযুক্ত টার্গেট পাঁচ ভারতীয় বিএসএফ এদেশের অগণিত নিরীহ মানুষ হত্যা করছে এই পর্যন্ত তাদের গুলিতে সীমান্তের নিরীহ বাংলাদেশির সঠিক হিসাব পাওয়াই কঠিন ভারতীয় বিএসএফ লোন অ্যাটাকের আদর্শ টার্গেট হতে পারে ছয় ভারতের কোনো সাতিম প্রকাশন নাস্তিক কিংবা প্রকাশক যাদের ইসলাম বিদ্বেষ প্রকাশিত এবং রাসুল সাল্লাহ আলাইস্লামের অবমাননাকারী কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া রাসুল সাল্লাহ আলাইস্লামের অবমাননাকারীরাও হতে পারে লোন অ্যাটাকের উৎকৃষ্ট টার্গেট গ এদেশে ট্রানজিট সুবিধা বুককারী ভারতীয় মালবাহী ট্রাক অথবা রেলগাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া সেবোটাজ করা ইত্যাদিও টার্গেট হতে পারে তবে লক্ষ্য রাখতে হবে এই কাজে যেন এদেশের কোনো নাগরিক বিশেষভাবে মুসলিম কারো কোনো ক্ষতি না হয় ঘ এদেশের বন্দরে নোংর করে রাখা America Israel Britain France NATO জোটভুক্ত তুরস্ক বাদে যে কোনো দেশ এবং তার বাইরে চীন এবং ভারতের পণ্যবাহী কার্গো কেরিয়ার তেলবাহী জাহাজে সেবোটাস করা যাদের জন্য সম্ভব নেভি অফিসার মেরিন অফিসার নাবিক ক্যাপ্টেন বন্দরকর্মী খালাসি এবং সকল বিভাগের পরিবারের সদস্য এমন যে কেউ যার জন্য সুযোগ আছে উমা এদেশের সামরিক ফ্যাসিলিটিতে ট্রেনিং নিতে আসা কিংবা ট্রেনিং দিতে আসা America Israel Britain Britain France Canada Germany NATO জোটভুক্ত তুরস্ক বাদে যে কোনো দেশ এবং ভারতের যে কোনো অমুসলিম সামরিক ব্যক্তি নারী বা পুরুষ উভয়ই সমান আমাদের টার্গেট ঢাকায় মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত defence services command and staff কলেজে হার্বি মুসলিমদের সাথে যুদ্ধরত কাফের দেশের আর্মি অফিসাররা ট্রেনিং এর জন্য আসে যেমন ইন্ডিয়া ইউএসএ মায়ানমার টার্গেট তালিকাভুক্ত এছাড়া বাংলাদেশ এয়ারফোর্সের সাথে কোপসাউ জয়েন্ট এক্সারসাইজ কিংবা সিলেট ক্যান্টনমেন্টের school of infantry and tactics এ তাদের অনেক ট্রুপস এবং অফিসার বিভিন্ন কোর্স বা প্রশিক্ষণ মহড়ার জন্য আসে ইউএস ছাড়াও বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক মহড়া হয়ে থাকে চ জাতিসংঘ ইউএনএইচসিআর অ্যাকশন এআইডি খ্রিস্টান এআইডি জাগো ফাউন্ডেশন এমন যে কোনো প্রতিষ্ঠান যারা গোপনে এদেশের মুসলিমদের খ্রিস্টান বানাচ্ছে এবং এই দেশের সমকামিতা ফাহেসা বিভিন্ন অশ্লীলতার পৃষ্ঠপোষক এই টার্গেটের অধীনে অবশ্যই এমন কোনো হার্বিকে হত্যা করা যাবে যে এসব কাজের সাথে জড়িত তবে এই কাজের সাথে জড়িত এদেশের নাগরিকদের আপাতত টার্গেট করা যাবে না ছ চীন এবং রাশিয়া মুসলিম উম্মার উপরে অকথ্য নির্যাতনের দিক থেকে চীন অত্যন্ত অগ্রগামী যদিও সাধারণ মুসলমান তাদের এই পাশবিক চেহারা তাদের নির্যাতন দুনিয়ার আর অন্য যে কোনো প্রান্তে উম্মার উপরে চলমান নির্যাতনের যে কোনো অংশে কম নয় তাই চীনের যে কেউই আমাদের জন্য টার্গেট মহিলাবাদের তবে বড় কোনো পোস্টে কাজ করে এমন কেউ হলে ভালো এই দেশে বিভিন্ন ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন টেলিকমিউনিকেশন এবং মিলিটারি এই সেক্টরগুলোতে চীনের পদাচারণা বেশি এছাড়াও বর্তমানে মুসলিমদের উপরে রাশিয়ার জুলুম সারা দুনিয়া ম্যাকেডোনিয়ার নিউজ হেডলাইন সিরিয়াতে রাশিয়ার জুলুম ক্ষমার অযোগ্য এজন্য তাদের শাস্তি পেতেই হবে তারা যদি আমাদের নিরাপত্তা নষ্ট করতে ভীত না হয় তবে আমরাও তাদের নিরাপত্তা নষ্ট করতে ভীত নয় চীন এবং রাশিয়ার যে কেউই আমাদের টার্গেট হবে তারা পদস্থ কেউ হলে ভালো বর্গীয় জব দেশে সমকামিতা নাস্তিকতা এবং চূড়ান্ত পর্যায়ের অশ্লীলতার প্রসার ঘটায় এমন মিডিয়া আউটলেট যেমন ডিডব্লিউ ডট কম অথবা এন ডুয়েস ভেলেম বাংলা বিভাগের প্রধান ভারতীয় নাগরিক দেবারতী গুহকে টার্গেট করা যায় ঝ সাতিম আর রসুল রাসুল্লাহ সাল্লামের অবমাননাকারী এমন নাস্তিক যে তার নিজের পাপকে অন্যের মাঝে ছড়িয়ে দেয় এবং সমাজকে নোংরা চিন্তা দ্বারা কলুষিত করে এমন নাস্তিক যার নাস্তিকতা প্রকাশ্য এবং সে এটার প্রচারক ইসলাম বিদ্বেষী এমন কোন জিন্দিক অথবা মোরতাদ যার ইসলামের প্রতি বিদ্বেষ সর্বসাধারণের সামনে প্রকাশ্য এবং এই কারণে তার কোনো অনুশোচনা নাই যার কাজই হচ্ছে ইসলামকে আক্রমণ করা যেমন শাহরিয়ার কবির মুন্তাসির মাহমুদ সুলতানা কামাল ট মায়ানমারের যে কোনো বৌদ্ধ কর্মকর্তা অথবা কর্মচারী অথবা ব্যবসায়ী তাদের যে কোনো কূটনীতিবিদ ইত্যাদি ঠ উগ্রবাদী হিন্দু যারা মুসলিমদের সাথে বিবাদে লিপ্ত থাকে মসজিদের জায়গা দখল করে নেয় মসজিদ অপবিত্র করে দেয় হোক সে কোনো রাজনৈতিক নেতা কিংবা সাধারণ কেউ যেমন ইসকন এবং এর নেতারা টার্গেট হতে পারে ড সকল প্রকার অশ্লীল ব্যানার বিলবোর্ড সিনেমা হলের ব্যানার এগুলোর আগুন অথবা পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও ঢ সিনেমা অথবা নোংরা সিডি ডিভিডির মুরগির ব্যবসা হয় এমন দোকান জ্বালিয়ে দেওয়া মূর্ধন ডিশের ব্যবসা করে এমন ব্যবসায়ীদের ডিশের দোকান জ্বালিয়ে দেওয়া ডিশ পুড়িয়ে দেওয়া নষ্ট করে ফেলা যেমন ইমানদারদের মধ্যে ফায়সা এবং অশ্লীল কাজ ছড়ানোর আগে তার চিন্তা করতে বাধ্য হয় ত সীসা লাউন্স বার ড্যান্স বার মদের বার এগুলোকে টার্গেট করা এখানে একটা জিনিস মনে রাখতে হবে ঢ থেকে ত নং টার্গেট কোনো ব্যক্তি টার্গেট নয় এই ক্যাটাগরির টার্গেটের বস্তুগত ক্ষতি সাধন করতে হবে তাদের দোকান উপকরণ সামগ্রী জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে নষ্ট করে দিতে হবে ভীতি সঞ্চার করতে হবে কাউকে হত্যা করা যাবে না এবং হত্যা করার উদ্দেশ্য কোনো কিছু করা যাবে না ব্যক্তির কোনো ক্ষতি হতে পারে এমন সম্ভাবনা থাকলে অপারেশন করা যাবে না টার্গেট প্রোফাইলিং প্রথমে সম্ভব হলে অনলাইনে অথবা অন্য কোনো মাধ্যমে টার্গেটের একটি প্রোফাইল তৈরি করে ফেলতে হবে অপরাধীর নাম অথবা সংগঠন ডয়েচ বেলে ডিডব্লিউ ডট কম অথবা বিএন প্রকার বা ধরন মিডিয়া আউটলেট টার্গেট বাংলা বিভাগের প্রধান দেবরতী গুহ অপরাধের ধরন সমকামিতা নাস্তিকতা সহ কুরুচিপূর্ণ ফাহেসা এবং এবং অশ্লীলতার প্রচারক অপরাধের প্রমাণ অপরাধসমূহের লিঙ্ক অথবা ছবি অথবা অডিও অথবা ভিডিও খুঁজে বের করা এবং সেগুলো প্রোফাইলে যুক্ত করা নোট এই কাজটি জরুরি এই জন্য যে আপনি যখন তার সমস্ত অপরাধগুলো সামনে রাখবেন তখন আপনার কাজের ব্যাপারে লক্ষ্য বা কেন আপনি এই কাজ করবেন এই ব্যাপারে আর কোনো সন্দেহ থাকবে না অপরাধের অফিস নেটে পাওয়া গেছে বা ফিল্ড রেকের মাধ্যমে কনফার্ম করতে হবে অপরাধের বাসা নেটে পাওয়া গেছে অথবা ফিল্ড রেকের মাধ্যমে কনফার্ম করতে হবে daily movement schedule soft target অথবা ব্যক্তি টার্গেটের জন্য অফিসে যায় সকাল নয়টায় এবং ফিরে আসে রাত আটটায় ফিল্ড রেকির ফলাফল রেকি থেকে কি কি নতুন বিষয় পাওয়া গেছে তা এখানে উল্লেখ করে রাখতে হবে রেকি শেষ হলে প্রোফাইল কমপ্লিট হবে মন্তব্য টার্গেটের ব্যাপারে কোনো কমেন্টস থাকলে তা এখানে উল্লেখ থাকতে হবে মুজাহিদকে ধরার জন্য বা সার্ভে লাইন্স করার জন্য তাগতের তিনটি শক্তিশালী উপকরণ হচ্ছে এক মোবাইল নেটওয়ার্ক দুই কমিউনিকেশন সিসি ক্যামেরা তিন লোকাল সোর্স বা ইনফর্মার মোবাইলে কোনো কথা কথা বলা যাবে না ব্রাউজ করা যাবে না নিজের ব্যক্তিগত মোবাইল অ্যাপস এরিয়া রেকি এরিয়াতে নিয়ে যাওয়া যাবে না নিজের ব্যক্তিগত মোবাইল সিম প্লাস স্যাট কোনোভাবে অফসের সাথে জড়িত কোনো কাজের জন্য ব্যবহার করা যাবে না রেকি যে কোনো অপারেশনের পূর্বে ফিল্ড রেকি অত্যন্ত জরুরি রেকি ছাড়া কোনো অপারেশন করা উচিত না রেকি করার উদ্দেশ্য হচ্ছে টার্গেটের ব্যাপারে এবং অপারেশনের এলাকার ব্যাপারে যথাসম্ভব বিশদ ধারণা নেওয়া রেকিতে মূলত দুইটি বিষয়ে তথ্য সংগ্রহ করতে হয় এক টার্গেট সম্পর্কে ক বাসা অথবা অথবা মেস লোকেশন খ office school college varsity location গ পেশাম ঘ চলাচলের শিডিউল ম বিশেষ কোনো দুর্বলতা অথবা বদভ্যাস অথবা অভ্যাস যেমন সন্ধ্যার সময় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া সপ্তাহের অমুক দিনে ক্লাবে বা বাড়ে যায় চ টার্গেটের ছেলে মেয়ে কোন স্কুলে পড়ে কোন কলেজে পড়ে অনেক সময় তারা নিজেদের ছেলে মেয়েকে স্কুলে দিতে আসতে যায় বা নিয়ে আসতে যায় সেখান থেকে টার্গেটকে ফলো করা লাগতে পারে ছ টার্গেটের শারীরিক গড়ন চলাচলের অভ্যাস যেমন প্রাইভেট ট্রান্সপোর্টেও চলাচল করে নাকি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে দুই এরিয়া সম্পর্কে ক এরিয়ার বিস্তারিত ম্যাপ বিভিন্ন রাস্তা অলিগুলি সহ এই ম্যাপটি নিজ হাতে আঁকা ভালো নিজের র্যাকি করে এবং গুগল ম্যাপের সাহায্য নিয়ে একটি আপডেট ম্যাপ আঁকতে হবে যেখানে অপারেশনের জন্য দরকারি সব স্পট এবং রুটগুলো মার্ক করা থাকবে মনে রাখতে হবে গুগল ম্যাপের সব স্পট সব রুট আপডেট থাকবে না তাই দরকার হলে রেকি করে গুগল ম্যাপ এবং ম্যাপ স্কেচ মিলিয়ে একটি আপডেট ম্যাপ তৈরি করে নেওয়া ভালো আবার বলা হচ্ছে মোবাইলে কোনো কথা বলা যাবে না ব্রাউজ করা যাবে না নিজের ব্যক্তিগত মোবাইল অ্যাপস এরিয়া রেকি বাকি এরিয়াতে নেওয়া যাওয়া যাবে না নিজের ব্যক্তিগত মোবাইল সিম প্লাস সাইড কোনোভাবেই অপস এরিয়ার সাথে জড়িত কোনো কাজের জন্য ব্যবহার করা যাবে না খ ইন এবং আউট রাস্তা গ সম্ভাব্য অফ স্পট ঘ অফস এরিয়াতে বিভিন্ন পয়েন্টের সিসি ক্যামেরা ওম সিসি ক্যামেরাকে এড়িয়ে বিকল্প রাস্তা চ অফস এলাকার যাতায়াত ব্যবস্থা ছ অফস এলাকার সিকিউরিটি পুলিশ টহল গাড়ি থানা পুলিশ ফাড়ি চেকপোস্ট কোন সরকারি অফিস স্থাপনা ইত্যাদি বর্গীয় জ অফস এলাকার লোকজনের সাধারণ বর্ণনা যেমন যে যার কাজ নিয়ে ব্যস্ত দোকানপাট বেশি নাকি আবাসিক এলাকা যেখানে তেমন কেউ রাস্তায় থাকে না আগামী পর্বে ইনশাআল্লাহ ops plan team selection CC camera communication যাতায়াত ইত্যাদি অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে